বারা ইবনু আজিব রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আবু বকর রদিল্লাহ তাল্লাহ্ন আজিব রদিল্লাহ তাল্লাহ্নের নিকট হতে তেরো দিরহামের একটি হাওদা কিনলেন আবু বকর রদিল্লাহ তাল্লাহ্ন আজিবকে বললেন তোমার ছেলে বারাকে হাওদাটি আমার নিকট পৌঁছে দিতে বলো আজিব রদিল্লাহ তাল্লাহ্ন বললেন আমি বারাকে বলবো না যতক্ষণ আপনি আমাদেরকে সবিস্তারে বর্ণনা করে না শোনাবেন যে আপনি ও নবী সাল্লাহ সাল্লাম কি করেছিলেন যখন আপনারা মক্কা হতে বেরিয়ে পড়েছিলেন আর মক্কার মুশ্রিকগণ আপনাদের পিছু ধাওয়া করেছিল আবু বকর রদিল্লা তালাহু বললেন আমরা মক্কা হতে বেরিয়ে সারা রাত এবং পরের দিন দুপুর পর্যন্ত অবিরত চললাম যখন ঠিক দুপুর হয়ে গেল এবং উত্তাপ তীব্র হলো আমি চারিদিক চেয়ে দেখলাম কোথাও কোনো ছায়া দেখা যায় কিনা যেন আমরা সেখানে বিশ্রাম নিতে পারি তখন একটি বড় আকারের পাথর চোখে পড়ল এই পাথরটির পাশে কিছু ছায়াও ছিল আমি সেখানে আসলাম এবং ওই ছায়াপূর্ণ জায়গাটি সমতল করে নবী সাল্লাহ আলাইস্লামের জন্য বিছানা করে দিলাম এবং বললাম হে আল্লাহ নবী আপনি শুয়ে পড়ুন তিনি শুয়ে পড়লেন আমি চারিদিকের অবস্থা দেখার জন্য বেরিয়ে পড়লাম আমাদের খোঁজে কেউ আসছে কিনা ওই সময় আমি দেখতে পেলাম একজন মেষপালক তার ভেড়া ছাগল হাঁকিয়ে ওই পাথরের দিকে আসছে সে আমাদের মতো ছায়ার খোঁজ করছে আমি তাকে জিজ্ঞেস করলাম হে যুবক তুমি কার রাখাল সে একজন কুরাইশের নাম বলল আমি তাকে চিনতে পারলাম আমি তাকে শুধালাম তোমার বকরির পালে দুধেল বকরি আছে কি সে বলল হাঁ আছে আমি বললাম তুমি কি আমাদেরকে দুধ দহন করে দিবে সে বলল হাঁ দিব আমি তাকে তা দিতে বললে তৎক্ষণাৎ সে বকরির পাল হতে একটি বকরি ধরে নিয়ে এলো এবং পেছনের পা দুটি বেঁধে নিল আমি তাকে বললাম বকরির স্তন দুটি ঝেড়ে মুছে ধুলোবালি হতে পরিষ্কার করে নাও এবং তোমার হাত দুটি পরিষ্কার করো তিনি এক হাত অন্য হাতের উপর মেরে পরিষ্কারের ধরন দেখালেন অতপর সে আমাদেরকে পাত্র ভরে দুধ এনে দিল আমি নবী সাল্লাহ সাল্লামের জন্য একটি চামড়ার পাত্র সঙ্গে রেখেছিলাম যার মুখ কাপড় দ্বারা বাঁধা ছিল আমি দুধে অল্প পরিমাণ পানি মিশিয়ে দিলাম যেন দুধের নিম্নভাগও ঠান্ডা হয়ে যায় অতপর আমি দুধ নিয়ে নাবি সাল্লাহ সাল্লামের নিকট হাজির হয়ে দেখলাম তিনি জেগেছেন আমি বললাম হ্যাঁ আল্লাহ রসুল আপনি দুধ পান করুন তিনি দুধ পান করলেন আমি খুশি হলাম অতপর আমি বললাম হে আল্লাহ রসুল আমাদের রওনা হওয়ার সময় হয়েছে কি তিনি বললেন হ্যাঁ হয়েছে আমরা রওনা দিলাম মক্কাবাসী মুশ্রিকরা আমাদের খোঁজে ছুটোছুটি করছে কিন্তু সুরাকা ইবনু মালিক ইবনু জুসাম ছাড়া আমাদের সন্ধান তাদের কেউ পায়নি সে ঘোড়ায় চড়ে আসছিল আমি বললাম হে আল্লাহ রসুল খোঁজকারী আমাদের দেখা পেয়ে গেল তিনি বললেন চিন্তা করো না নিশ্চয়ই মহান আল্লাহ আমাদের সঙ্গে আছেন